এবার এইখানেও সেরম ধরনের ব্যাপারটা ভাবনাটা দেখুন যেহেতু হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ আলাদা না কেন একই রাজার অধীন বরঞ্চ ইন্দ্র ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ সফিস্টিকেটেড কেন ময়দানব বানিয়েছেন ময়দানবের সৃষ্টি মারাত্মক ময়দানব হচ্ছে ইঞ্জিনিয়ার অসুরদের ইঞ্জিনিয়ার টপমোস্ট ইঞ্জিনিয়ার আমাদের যে দেবতাদের যে ইঞ্জিনিয়ার আছে তার নাম কি বিশ্বকর্মা তারও ওপরে তাকে ছাড়িয়ে যায় এত সব ফাইন টেকনোলজি জানে অসুর সেই জন্য বলছেন সেইখানে এই জন্য হস্তিনাপুর বলা হয়েছে ঋষিগণ প্রশ্ন করলে আচ্ছা বজ্রকে শ্রী মথুরা দেশে এবং নিজের পুত্রকে হস্তিনাপুরে অভিষিচ্য অভিষেক করে রাজা যুধিষ্ঠির মহারাজ যখন গেলেন তারপরে কি কি ঘটনা ঘটল সেই সময়তে এই প্রশ্ন যখন করা হলো সেই সময়তে এখানে এই এই বর্ণনাগুলোর পূর্বেতে সেখানে ব্যাসদেব গোস্বামী বলছেন যে যে সবচেয়ে আগে সুতো বাচ বলবার সুতো বলবার আগেই বললেন নারায়ণম নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসম তত জয়ম মুদির তারপর জয় উত্থাপন করবে নারায়ণকে নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম আর দেবী সরস্বতী ব্যাস সবাইকে দণ্ডবোধ করে হ্যাঁ নরঞ্চৈব নরোত্তম এর নরনারায়ণ ঋষি এইখানে আসছে নর নরোত্তম নরোত্তমম নরঞ্চৈব নরোত্তমম আর দেবীং সরস্বতী ব্যাসম তত জয়মুদির তারপরে এদেরকে স্মরণ করে শুদ্ধা সরস্বতী যেটা আমি হরিকতার আগে উচ্চারণ করি বাগী সজস্য বদনে লক্ষ্মীর্যস্ব চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সংবি ত্বং নৃসিংহমহম ভজি সে নৃসিংহদেবের কণ্ঠেতে বসে রয়েছেন সে সরস্বতী অপ্রাকৃত সরস্বতী এগুলো করে এবার বন্দনা করা হচ্ছে বন্দনা করার পর এইবার শুরু হবে সুতদেব গোস্বামী বলবার জন্য তৈরি হলেন বললেন দেখুন কি ঘটনা ঘটেছে যখন যখন যখন যুধিষ্ঠির মহারাজ নিজের পৌত্র পৌত্রকে রেখে গেলেন পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরে আর ওকে কৃষ্ণের প্রপৌত্রকে বজ্রনাভকে ওখানে মথুরায় রাজ্যের অভিষেক করে যখন চলে গেলেন তারপরে বড় আশ্চর্য ঘটনা করলো কি ঘটনা করলো বলছেন পরীক্ষিত মহারাজ হৃদয়ে গদগদ হয়ে দেখা করবার জন্য এলেন কার সঙ্গে না বলে বজ্রনাভের কাছে এলেন প্রেমে আপ্লুত হয়ে কেন পরীক্ষিত মহারাজের সম্বন্ধে বলাই আছে এসো মহাভাগবত মহাভাগবত পরীক্ষিত মহারাজ সেই পরীক্ষিত মহারাজ মথুরা এলেন প্রেমের টানে কৃষ্ণকে তার হৃদয় থেকে আকর্ষণ অন্তরে অভিলাষ রয়েছে মথুরা দর্শন হবে আর সেখানে বজনাভ রয়েছে ওখানে ওর সঙ্গে দেখা হবে এসে যখন মথুরায় যখন তার সঙ্গে দেখা হলেন যেখানে বলছেন জগাম মথুরাম বিপ্রা বজ্রনাভ দিদ্দিক্ষয়া বজ্রনাভকে দর্শন করার জন্য আর মথুরা গোপন গোপন উদ্দেশ্য রয়েছে ভগবানের লীলাস্থলীয় অপ্রাকৃত মথুরা মণ্ডলকে দর্শন করব কৃপা লাভ করব এই জন্য তিনি গেলেন সেখানে যাওয়ার পর সেখানে তাকে অত্যন্ত অভিবাদন জানানো হলো কেন বজ্রনাভের বজ্রনাভের পিতৃব্য হন অ্যাকচুয়ালি পিতৃব্য হয় সেই হিসাবে অত্যন্ত সম্মান এবং আদরের সঙ্গে তাকে সমস্ত আদর করে নিয়ে গেলেন সেখানে কৃষ্ণ অর্জুনকে যখন অন্তর্ধান হন তখন আদেশ করে গেছিলেন কৃষ্ণের প্রধান প্রধান কিছু মহিষী তারা চলে গেছিলেন বাকি তাদেরকে অর্জুনের হাতে দিয়ে বলেছিলেন এদেরকে নিয়ে যাও মথুরা এদের সৌভাগ্য হবে বৃন্দাবনীয় যে দ্বারকার মহিষীগণ তাদেরকে অর্জুনের হাতে দিয়ে বলেছেন এদেরকে নিয়ে যাও নিয়ে গিয়ে মথুরায় স্থাপন করো মথুরা এদের সৌভাগ্য হবে আমার বৃন্দাবনীয় লীলা ব্রজমণ্ডলের লীলা এদের শ্রবণ করা সৌভাগ্য খুব শীঘ্রই এই জন্য আমাদের উদ্ধব মহারাজজিকে ভাগবতের বিচারে দেখা যায় তিনি আদেশ করলেন যাও তুমি চলে যাও বদ্রিকাশ্রমে বদ্রিকাশ্রমে যেতে বললেন কিন্তু গেলেও বদ্রি যেতে বললেও উদ্ধবজির গোপন আদেশ আছে কৃষ্ণের গোপন আদেশ যেহেতু উদ্ধবকে আচার্য বানিয়ে গেছেন এই কথাটা ভগবানের নিজের উদ্ধব সন্দেশ যখন আসবে যখন উদ্ধব সন্দেশ আলোচনা করব তখন দেখবেন সেখানে দেখবেন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি আচার্য করে গেলাম আর আচার্যকে জঙ্গলে ফেলে রাখবেন পাহাড়ে এটা হতে পারে না তাহলে ভজনের আদর্শ দেখাবার জন্য এক স্বরূপে উদ্ধবকে রেখেছেন তিনি বদ্রী বদ্রিকাশ্রমে আর আরেক স্বরূপে রেখেছেন ব্রজমণ্ডলে ব্রজমণ্ডলকে বলা হয় ফলভূমি আর বদ্রিকাশ্রম থেকে বলা হয় এটাকে ফল লাগবার আগে যে চাষ করে অর্থাৎ তপস্যাভূমি ভজনভূমি আর ব্রজভূমিটা সেখানে কোনো সাধারণ ব্যক্তি গেলে লাভ হবে না ওটা ফলভূমি যারা সিদ্ধ মহাত্মা ভজন করত সিদ্ধ অবতার বৃন্দাবনে ফল খান ফল মানে প্রেম ফল এই জন্য বদ্রিকাশ্রমে হচ্ছে ওটা হচ্ছে তপস্যাভূমি সাধনভূমি আর ব্রজমণ্ডলটাকে বলা হয় ফলভূমি এটা ভাগবতের মহিমা আমি বানিয়ে বলছি না ভাগবতের মহিমাতেই বলা আছে যা ভজন করবে ব্রজমণ্ডলে গিয়ে ফল খাবে খালি প্রেমের ফল সেই জন্য বলা হচ্ছে সেখানে যাওয়ার পরে রোহিণ্য আদ্যা হারে হে পত্নীর ববন পত্নীর ববন্দায় গতা তনাগত হ্যাঁ সেখানে বললেন সেখানে বজ্রনাভ কি করলেন যারা প্রকট ছিলেন সেই সব কৃষ্ণপত্নীগণ তাদেরকে বন্দনা করলেন করে সেইখানে বিশ্রাম করলেন সমস্ত কিছু করার পর এবার কথোপকথন শুরু হলো কার সঙ্গে কার সঙ্গে বজ্রনাভের সঙ্গে বজ্রনবের সঙ্গে যখন কথোপকথন শুরু হলো তখন বৈজনাভকে প্রশংসা করছেন পরীক্ষিত মহারাজ অনেক প্রশংসা করলেন তোমাকে মথুরা মণ্ডলের অধিষ্ঠান অধিষ্ঠিত করে গেছেন মথুরা মণ্ডলের মতো মহিমা তো কোথাও নাই মথুরা মণ্ডলের অধিপতি তোমাকে করে গেছেন কত বড় সৌভাগ্য এর বড় সৌভাগ্য এমনকি আমরা বলবো আলোচনা প্রসঙ্গে যদি বিচার করা হয় তাহলে পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরের রাজধানী দিয়েছেন একে দিয়েছে মথুরা কিন্তু এর মহিমা কিন্তু বেশি এর মহিমাটা বেশি হলো কেন কে মথুরার মণ্ডলের অধিপতি করেছেন হেন বিচার রসগত বৈচিত্র্যে কিন্তু এর মহিমা বেশি হয়ে গেল যাই হোক পরীক্ষিত মহারাজের মহিমা কম নয় পরীক্ষিত কৃষ্ণের যিনি গর্ভেতে কৃষ্ণের দর্শন পেয়েছেন তার মহিমা তো কম নয় সেখানে পরীক্ষিত মহারাজকে দুঃখের সঙ্গে জানাচ্ছেন কে জানাচ্ছেন বজ্রনাব যে যে দেখুন পিতৃব্যকে বলছেন তা তো আপনি যা বলেছেন সবই ঠিক আমার সৌভাগ্য মথুরা মণ্ডলে কিন্তু এখানে একটা বিচার হলো যে এত বড় রাজ্য রাজধানী আমাকে বসিয়ে গেছেন কিন্তু এখানে প্রজা তো নাই কোথায় এই সমস্ত প্রজাগুলো কোথায় গেল কেউ তো নাই ফাঁকা ফাঁকা জায়গা কিছু নেই যেমন অযোধ্যা অবধবাসীকে সবাইকে নিয়ে রামচন্দ্র যখন চলে গেছিলেন সেই সময় যে বাহ্যদৃষ্টিতে অনেক ফাঁকা মনে হয় হ্যাঁ কিন্তু হরিদাসের হরিদাস ঠাকুরের সঙ্গে চৈতন্য মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে এইসব রহস্যগুলো বেরিয়েছে হরিদাস যখন সমস্ত জীবকে যদি উদ্ধার করে নিয়ে গেল অযোধ্যা অযোধ্যা থেকে সমস্ত রামচন্দ্র তাহলে কি হলো তাহলে আবার জীব এলো থেকে তখন হরিদাস উত্তর দিচ্ছেন প্রভু নতুন জীবগণকে উদ্বুদ্ধ করে আবার ওখানে পূর্ণ করে রেখে গেলেন কেউ বুঝতে পারল না অযোধ্যা খালি হয়ে গেছে তো এখানে অদ্ভুত বিচার কৃষ্ণের এখানে সুন্দর যে কৃষ্ণ সমস্ত নিত্য পরিকর অনেক পরিকর আছে যারা সাধন করছেন সেরকম যারা ভগবানের নিত্য গোলকের পরিকর এই সমস্তগুলো আছেন তাদের সবাইকে এমনকি যারা দ্বারকার পরিকর ছিলেন তাদেরকেও এই বজ্র এই যে মুসল এই মুসলকে লক্ষ্য করে তাদেরকে নিয়ে চলে গেলেন আর দেবতাগণ যারা এসেছিলেন তাদেরকে দেবতাগণকে নিজের স্থানে এসব যখন আমি কি যখন ভাগবতের লীলা যখন একবারে শেষ করব সেখানে আলোচনা প্রসঙ্গে মহিমা দশমস্কন্ধের সেখানে দেখাবো যে কিভাবে কৃষ্ণ এই সমস্ত দাঙ্গা লাগলো লেগে একে অপরকে করে কিভাবে যদুবংশ ধ্বংস হয়ে চলে গেলেন যে যা স্থানে পাঠিয়ে দিলেন কৃষ্ণের অপার মহিমা তো এখানে বলছেন যে ব্রজে এখানে যে যারা ছিল অধিবাসী তো কেউ নেয় আর এই ফাঁকা জায়গা এখানে তো অধিবাসী সেরকম কিছু নাই তাই জন্য আমি তো পূজা হিসাবে প্রজাই নেই তো আমি রাজা আর কী করব তখন পরীক্ষিত মহারাজ জানেন মহিমাটা সেই জন্য বজ্রনাবকে প্রত্যক্ষভাবে উত্তর দিলেন না তিনি বললেন ঠিক আছে এটার উত্তরটা আমি দিচ্ছি সমাধান হবে তিনি কি করলেন পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে গোপেশ্বরের কাছে সামনে গোপেশ্বর মহাদেব যেখানে তার কাছাকাছি গিয়ে এবং সান্নিল্য ঋষিকে স্মরণ করলেন সান্নিল্য ঋষি সান্নিল্য ঋষি সেখানে ভজন করছেন গোপনে পর্ণকুঠিরে সান্নিল্য ঋষি হচ্ছেন নন্দরাজার রাজার কুলপুরোহিত সান্নিল্য ঋষিকে এরমভাবে বন্দনা করার ফলেতে প্রার্থনা করার ফলেতে সান্ডিল্য ঋষি পর্ণকুটির থেকে আস্তাতে ধোঁয়ার মতো সেখান থেকে বেরিয়ে এলেন বেরিয়ে এসে আশীর্বাদ করলেন দুজনেই বন্দনা করলেন সব কৃপা লাভ করলেন কৃপা লাভ করার পরেতে তারা প্রশ্ন করার আগেই অন্তর্জামী তারা জানেন সান্ডিল্য ঋষি এবার বলতে আরম্ভ করলেন বলছেন রাজন রাজন দুজন রাজাকে বলছে পরীক্ষিত মহারাষ্ট্র ডেকেছেন তাকে বলছে তোমাদের সৌভাগ্যের সীমা নাই এটা ব্রজমণ্ডল ভবি হ্যাঁ এটা হচ্ছে ব্রজ কথাটার মানে হচ্ছে ব্যক্তি যে বিভু এই অর্থে হ্যাঁ ব্রজ এটা বলা হয় আবার আমাদের বৃন্দাবনের রসিকগণ ব্যাখ্যা করেন ব্রজ অর্থাৎ ব্র ব্রহ্মের জন্মস্থান ব্রহ্ম পরাত্পরাখেশ্বর ব্রহ্মবস্তু যার জন্ম বলবো কিছুই জন্মকর্ম কিছুই নেই ভগবানের জন্মকর্ম আছে জন্মকর্ম অতীত তথাপি যিনি যে স্থানেতে নিজের জন্মলীলা আবিষ্কার করেন সেটা হচ্ছে ব্রজ ব্রহ্মের জন্ম সম্ভব নয় তথাপি ভগবান শ্রীকৃষ্ণ জন্মলীলা আবিষ্কার করেন আবির্ভাব লীলা সেটা যে স্থানেতে হয় সেই অর্থে ব্রজ ব্রহ্মের জন্ম এই তো ব্রজ ব্রজ নাম দেওয়া হয় আর ব্রজনাথ অর্থাৎ ব্যাপ্তি অর্থে ব্যাকরণের অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে সবাই বুঝবে না এই অর্থে সেটাকে ব্রজ বললে ভালো হয় ব্যাপ্তি বিভু বস্তু অনন্ত সেখানে জড়জগতের লোকরা অনুভব করতে পারবেন না এটা কি করে হয় আমরা তো যেটা সীমার মধ্যে কনফাইন সীমাবদ্ধ এটাকে বিভু বস্তু কী করে হয় এ কী করে হয় কৃষ্ণ এইটুকু বাচ্চা একটু গোপাল ওর বিভু বস্তু প্রব্রহ্ম কী করে হয় এই জন্যই মুসলমান কবি ওই জন্যকে সীমার মধ্যে অসীম তুমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছেন সীমার মাঝে অসীম তুমি এগুলো অনুভব করা যায় না সীমার মধ্যে অসীম কি করে হয় বুঝতে পারবে না সে যখন দামবন্ধন লীলা হবে ইত্যাদি আমি আলোচনা করব কার্তিক মাসে তো করেছিলাম তথাপি কিছু স্পর্শ অবশ্যই করব এখানে বলছেন যে যে সান্ডিল্য ঋষি বলছেন শ্রেণুতম দত্ত চিত্তৌমে মন দিয়ে শ্রবণ করো তাই বলছে শ্রেণুতম দত্ত চিত্তৌ মে রহস্যম ব্রজভূমিজম আমার কথা রাখো দুজনে খুব মন দিয়ে শ্রবণ করো যে ব্রজনম ব্যাপ্তি রীতি উক্ত্যা ব্যাপনার ব্রজ উচ্চতা একটু যেটা ব্যাখ্যাটা করলাম সেটি ব্যাখ্যা করেছেন গুণাতীতম পরম ব্রহ্ম ব্যাপকম ব্রজোচ্ছতে সচ্চিদানন্দম পরম জ্যোতির নির্মুক্তানম পরম পদম নির্মুক্ত ব্যক্তি গ্রন্থিশূন্য ব্যক্তি যারা প্রেম লাভ করেছেন ভগবত প্রেম কৃষ্ণ প্রেম তাদের এই স্থান এটা সাধারণ ব্যক্তির কোনো না আর এখানে ভগবান নিত্য বিরাজিত তুমি তো দেখছো ফাঁকা হয়ে গেছে কিছু নেই কিন্তু বাস্তবিক পক্ষে এখানে নিত্য কৃষ্ণ বিরাজিত কৃষ্ণের নিত্য লীলা এখানে তুমি অনুভব করতে পারবে কিন্তু তোমাকে যে পদ্ধতিতে আমি বলবো সে পদ্ধতিতে এগোতে হবে জোর জবস্তি হবে না তাহলে তুমি এর মহিমা অনুভব করতে পারবে আর কৃষ্ণকে বলা হয় আত্মারাম কৃষ্ণকে আত্মারাম বলা হয় কেন আমরা আত্মারামের ব্যাখ্যা শ্রী চৈতন্য চরিতামৃতে শুনেছি সনাতন প্রভুকে যখন ব্যাখ্যা প্রসঙ্গে বলেছিলেন যে আত্মাতে যিনি রমণ করেন তাকে আত্মারাম বলা হয় হ্যাঁ আত্মানি রমতে ইতি আত্মারাম আত্মাতে যিনি বিচরণ করেন তাকে আত্মারাম বলা হয় তো কৃষ্ণের আবার আত্মাটা শরীরকে আলাদা নাকি না কথাটার অর্থ আছে কৃষ্ণের প্রাণ হল রাধিকা রানী প্রাণ চলে গেলে এমন কিছুই থাকে না তো রাধারণীকা বা রাধারানীকে বাদ দিলে কৃষ্ণের কিছুই থাকবে না কৃষ্ণ নেই রাধারানীরই তো কৃষ্ণ নেই এই কথাটাকে অনুভব করতে গেলে প্রচুর প্রচুর আপনাদের ভজন করতে হবে এখানে আমরা আলোচনা প্রসঙ্গে অবশ্য বলে দেব আত্মা তো রাধিকা তস্য তয়ৈব রমনাথ আসৌ আত্মরাম তয়া প্রাজ্ঞই উচ্চতে গুরু বেদিফি ভগবানকে আত্মরাম বলা হয় কেন বলছেন আত্মা তু রাধিকা আত্মাই হলো কৃষ্ণের আত্মা কিছু নয় আর রাধিকা আত্মা তো রাধিকা তস্য তয়ৈব রমানাদ অসৌ তার সঙ্গে সবসময় রমণে থাকেন তিনি আর তিনি অভিন্ন কিশোর কিশোরী আত্মরাম তয়া প্রাজ্ঞই প্রচ্ছতে গুড়বেদিহি গুড়বেদিবি যারা নিগুড় অর্থ জানেন অত্যন্ত গভীর রহস্য জানেন তাদের দ্বারা এই গোপন অর্থটা প্রকাশিত তারা জানেন এছাড়া বাইরের লোক জানেন আর কামস্তু বাঞ্ছিতাস্ত গাবো গোপাশ্য গোপিকা কৃষ্ণ হচ্ছে দুর্বশ কৃষ্ণ হচ্ছে আত্মারাম কৃষ্ণ সবসময় গোপ গোপী সমন্বিত বৃন্দাবন ছাড়া কোথাও থাকতে চান না ব্রহ্মসংগীতা সত্য তো আছে ব্রহ্মসংগীতা সত্যতে আছে সুন্দর এগুলো আমি পরে আলোচনা করব সেই জন্য বলছেন এরম অবস্থা বলছেন রাজন কোনো চিন্তা করো না তোমার চিন্তা সমস্ত দূর হবে বাস্তবিকভাবে এই নিত্যলীলা বিরাজমান রয়েছে তুমি কৃষ্ণের এই লীলাগুলোর মহিমা তুমি অনুভব করতে পারছো না তোমার কাছে একটা কথা হলো এই তুমি ধৈর্য ধরো আর কৃষ্ণের এই যে ব্রজভূমিতে পাঁচ হাজার একশো আটটা বিভিন্ন ধরনের কুণ্ড ছিল পাঁচ হাজার একশো আটটা সেটাকে কমতে কমতে বর্তমানে পাঁচশো আটটাও আমরা পাচ্ছি না সেটাও অন্তর্ধান করতে করতে অনেক কমে এসছে আমাদেরকে পাষণ্ড দেখে ভগবান সেই সমস্তগুলো সংগোপন করে পালিয়ে যাচ্ছেন যে এদেরকে ধরা দেবো না আরও আজ থেকে পাঁচ হাজার বছরের মধ্যে গোবর্ধন থাকবেন না যমুনা থাকবেন না গঙ্গা থাকবেন না তারপর বসে বসে কাঁচকলা খাও এখন গোবর্ধন আছে সবই আছে তারপরেও লাভ নিতে পারছো না এখনও সাধুগুরু বৈষ্ণব আছে যারা ভজন করে অনুভবের কথা তোমাদের সম্মুখের আছে বিজ্ঞান ভিত্তিক কথা বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান অনুভূতিলব্ধ জ্ঞান যাদের আছে তারা তোমাদের বলছে তারপরেও কাঁচকলা কিছু করতে পারছো না তারপরে আর কি করবে পরের জন্মতে আর কিছুই পাবে না তখন মুশকিল সেই জন্য বলছেন এ এক কাজ করো এই সমস্ত এই যে ব্রজের যে ভগবানের লীলাভূমি সমস্ত লীলাক্ষেত্র এই সমস্ত লীলাক্ষেত্রগুলো তুমি ভজন করো করতে করতে সব তোমার চোখের সামনে ভেসে উঠবে আত্মবিস্মী এইসব তীর্থগুলো এই যে তীর্থ নাম ভগবানের লীলাস্থলীগুলো সেলে প্রত্যেকটা নাম দিয়ে দিয়ে গ্রাম এবং শহর পতন করো তুমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কুয়া প্রত্যেক কূপ প্রত্যেকটা জায়গায় সেখানে যে সরোবর কি কারণে হয়েছে স্বাস্থ্যগুলোকে বিচার করো এবং তোমার চোখের সামনে ভেসে উঠবে যে তোমার ভগবান শ্রীকৃষ্ণ এখানে কী লীলা করেছেন কোন জায়গায় রাস করেছেন বজ্রনব সেই সমস্ত সেগুলো প্রমাণ রেখে গেছেন আমরা সেই জঙ্গলে গিয়ে কোথায় কোটবন কোটবন মানে- কোটবনেতে মহারাজ হয়েছিল কোটবনেতে কেউ যায় না কোনো প্রচার পার্টিও যেতে চায় না আমরা যা জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করি ওরা যাই অত্যন্ত কঠোর যে সব জায়গায় কোটবনে মাটি ঢুকে যাবে একেবারে কাঁটা আর কাঁটা তো ভগবান সেইখানে মহারাজ করেছিলেন সেই সমস্ত জায়গায় যেমন বলদাও বলদাওজি যেটা বলদাওজিকে প্রতিষ্ঠা করেছেন হরিদেবজি হরিদেবজি যিনি গোবর্ধনে রয়েছেন হ্যাঁ আর শ্রীনাথজি শ্রীনাথ গোপালজি এইটাকে প্রকাশ করেছেন এইভাবে যেখানে যেখানে রয়েছে ওই আমাদের বড়দাওজি গোকুলে বড়দাওজি এই সমস্ত কিছু তিনি হরিদেব হরিদেবজি বরদাওজি তারপরে তোমার সিনাথজি সিনাথ গোপালজি এগুলো সমস্ত তিনি প্রতিষ্ঠা করে গেছেন এই সমস্তগুলো এগুলো সমস্ত তিনি প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকটা কূপ কুসুম সরোবর আদি রাধাকুণ্ড শ্যামকুণ্ড সবই বাইরের দৃষ্টি থেকে অনুভব করতে পারছেন এটা কি এগুলো সব যেমন চৈ আবার পরবর্তীকালে আমরা দেখি এগুলো লুপ্ত হয়ে গেছিল আবার চৈতন্য মহাপ্রভু রাধাকুণ্ডেতে গিয়ে জিজ্ঞেস রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায় ব্রজবাসীকে জিজ্ঞেস কেউ কিছু বলতে পারছে না অন্তর্জামী বউ জানতে পেরে ধান খেতে গিয়ে জল তুলে এরকম রাধাকুণ্ডে স্তপ করে মাথায় দিলেন তখন লোকে বুঝতে পারলো এইটা রাধাকুণ্ড তখন থেকে ছিল রঘুনাথ দাস গোস্বামী তার নিজের জনকে দিয়ে ওই কুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করেছিলেন তার আগে লুপ্ত হয়ে গেছিল চাষের জমি হয়ে গেছিল কেউ জানতে পারে না এইভাবে বজ্রনাভ মহারাজ এইভাবে বজ্রনাভ মহারাজ সমস্ত আদেশ পেলেন প্রত্যেকটা তীর্থস্থানকে তুমি একে একে সমস্ত উদ্ধার করো সাহায্য তুমি পেয়ে যাবে চিন্তা কিছু নেই উতালা হয়েও না আর তুমি উদ্ধবজি মহারাজের সঙ্গে সাক্ষাৎকার পাবে গোবর্ধনে তুমি উদ্ধবজি মহারাজের কুসুম সরবের কাছে তিনি গুপ্তভাবে রয়েছেন সেখানে তুমি সাক্ষাৎকার পাবে সেখানে তোমার চিন্তার কিছু নেই তুমি তোমরা দুজনে ভাগ্যবান তোমরা যাও কোনো চিন্তার কিছু নেই উদ্ধবজি মহারাজের কাছ থেকে তোমরা ভাগবত কথা শুনতে পারবে প্রার্থনা করো কাতর প্রার্থনা করো কাঁদো তিনি প্রকট হবেন তোমাদের সংকীর্তনের ব্যবস্থা করো সংকীর্তনের এখনো পর্যন্ত যেসব মহা মহা বৈষ্ণবগণ আছেন তারা যখন উদ্ধব কুণ্ডে কুসুম সরোবরের ওদিকে ওই পারে কুসুম সরোবরের ঠিক উদ্ধব কুণ্ড ঠিক অপোজিট সেখানে কান্নাকাটি করেন উদ্ধবজি তাদেরকে দর্শন দেন এখনো এখনো পর্যন্ত উদ্ধবজির দর্শন পাওয়া যায় যদি সেরকম ভালোবাসা থাকে আপনাদের উদ্ধব এখনো সেখানে আছেন তুমি দর্শন পাবে সেখানে সংকীর্তনের ব্যবস্থা করো সমস্ত কিছু হয়ে যাবে এইভাবে বলে তা প্রশংসা করলেন করে তা আবার চলে গেলেন চলে যাওয়ার পর বজ্রনাভ সান্ডিল্যের কৃপা লাভ করে এই সমস্ত করবার জন্য ব্যস্ত হলেন ব্যস্ত হলে সমস্ত কূপ তরাগ তরাগ মানে হচ্ছে ব্যাপী তরাগ মানে ছোট ছোট কুণ্ড বড় কুণ্ড বিশাল জলাশয় যেখানে যে না আছে সমস্ত কিছু এখানে স্থাপন করলেন পরীক্ষিত মারা একটা সুন্দর কাজ করলেন ভালোবেসে তার তো স্নেহের বজ্রনাভ তার কাছে স্নেহর পাত্র তো ঠিক আছে সুতোবাচ ততস্তু বিষ্ণুরাতেন শ্রেণী মুখা সহস্রস ইন্দ্রপ্রস্থাত সমান্নজ্য মথুরাস্থানম মাপিতা সেখানে পরীক্ষিত মহারাজ করলেন কি ইন্দ্রপ্রস্থ থেকে ওখান থেকে ভালো ভালো সমস্ত প্রজাগণকে বললেন তোমরা চলো তোমাদের সুবিধে দেবো মথুরাতে থাকবে তাদেরকে নিয়ে এসে মথুরায় আবাসভূমি করে দিলেন অনেক সুবিধে দিলেন তাতে অনেক হাজার হাজার ব্যক্তি ওই ইন্দ্রপ্রস্থ থেকে এসে মথুরায় বসবাস মথুরায় বসবাস শুরু করলো মথুরায় বসবাস শুরু করার ফলেতে তারা এখন ব্রজেতে বাস করতে আরম্ভ করলো ব্রজেতে বাস করতে আরম্ভ করলো তারা আর মথুরাণম ব্রাহ্মণাং স্তত্র বাণরাষ্ট্র পুরাতনাহ মথুরায় যে সমস্ত পুরাতন অত্যন্ত প্রাচীন ব্রাহ্মণরা ছিলেন বানরের বুদ্ধ বানর তারা রয়েছেন তাদেরকে পায়ে ধরে সম্মান জানালেন তাদেরকে স্থাপন করলেন এবং যারা ইন্দ্রপ্রস্থ থেকে এসে এখানে বসবাস শুরু করলো তাদেরকে আমরা হ্যাবাসী বলি ব্রজেতে তারা বাস করলেন তারা বাইরে থেকে এসে ব্রজেতে বাসভূমি তাদের জন্ম জন্ম ধরে ব্রজেবাস নয় তাদের বংশ পরম্পরা ব্রজবাস নয় সেই জন্য ব্রজেতে এখনও একটা ডেমার্কেশন একটা পার্থক্য দেখা যায় কিছু কিছু ব্যক্তি বুঝতে পারা যায় তারা হচ্ছে বংশানুক্রমে ব্রজেবাস আর তারা ওখান থেকে এসছেন এসে রয়েছেন এখন মিশিয়ে গেছে কত হাজার বছর আগেকার কথা কেউ তো আর সেগুলো পার্থক্য বুঝতে পারছে না আচ্ছা এখানে এই ধরনের ক্রিয়াকর্ম করতে আরম্ভ করলেন কে কে পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাভই বিশেষ উদ্যোগী ভূমিকায় করতে আরম্ভ করলেন সমস্ত দেখতে পেলেন কৃপা পেলেন এবং করতে আরম্ভ করলেন সমস্ত করতে আরম্ভ করলেন একদা এই বোঝ ব্রজের মধ্যে যারা বর্তমানে রয়েছেন দ্বারকার মহিষীগণ অত্যন্ত কৃষ্ণ বিরহেতে কাতর হয়ে কাঁদতে কাঁদতে বিভিন্ন জায়গায় চিৎকার করছেন কৃষ্ণ তুমি কোথায় এই করতে করতে যমুনার কাছে এসে যমুনার কাছে এসে দেখেন যমুনা আনন্দে উচ্ছ্বলিত হচ্ছে উচ্ছ্বলিতা বললো তোর যমুনার এত আনন্দ কী করে হলো তো মহা মুশকিল আর যমুনা নিজের স্বরূপ ধারণ করে কৃষ্ণ পত্নীগণকে দেখা দিলেন কেন এরাও পত্নী আর যমুনাও তো কৃষ্ণ পত্নী যাই হোক এদের মধ্যে দুজনের পার্থক্য আছে নিশ্চয়ই এরা তো ব্রজের আর ইনি হচ্ছেন ওখানকার হ্যাঁ এখানে কালিন্দি যাই হোক কালিন্দি যমুনা হচ্ছে এর মধ্যে যদিও বিবাহ পর্ব আলোচনা করলে আমরা দেখতে পাই যে যমুনার কাছে ভজন করছে তাকে তুলে নিয়ে গেছেন গিয়ে বিবাহ করেছেন সেটা আছে পর্বটা কিন্তু বাস্তবিক পক্ষে যমুনা হলো বৃন্দাবন সেখানে এবার কৃষ্ণপত্রীগণ প্রশ্ন করছেন যে আমাদের আশ্চর্য লাগছে আমরাও কৃষ্ণ বিরহ কাতর আমরা সবাই কিন্তু তোমার কৃষ্ণ বিরহ হচ্ছে না কেন তোমার কৃষ্ণ বিরহ তো দুঃখ দেখছি না তুমি তো আনন্দে গদগদ হচ্ছে কি ব্যাপারটা কি কৃষ্ণভক্তিগণে মানে এই প্রশ্নটা রাখলেন কার কাছে কাল যমুনার কাছে কালেন্দি কৃষ্ণপত্তিগণ শ্রীকৃষ্ণ পত্ন উচু কৃষ্ণপত্তিগণ বলছেন যথা বয়ম কৃষ্ণপত্ন্যস্তথা তমপি শোভনে যথা বয়ম কৃষ্ণপত্ন তথা স্তমপি শোভনে বয়ম বিরহ দুঃখার্তা ন কলেন্দি তদবধু আমরা এত বিরহ যন্ত্রণায় ছটফট করছি বয়ম বিরহ দুঃখার্তাস্তাম ন কলেন্দি তদ্বধ এর কারণটা কি এটা বলো বিস্তৃতভাবে সেখানে কালিন্দি এবার বলছেন উত্তর দিচ্ছেন দেখো কি কারণে আমি দুঃখিত নই বলে এটা উত্তর দিচ্ছি কৃষ্ণ বাইরের দৃষ্টিতে অন্তর্ধান করেছেন আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা স্থিরাধিকা কে আত্মা রামস্ব কৃষ্ণস্য ধ্রুবম আত্মাস্তি রাধিকা ধ্রুব মানে নিশ্চিত পরিমাণে জেনে রাখবে কৃষ্ণের আত্মাটা হলো রাধিকা কৃষ্ণের আত্মা বলে আমাদের যেমন আত্মা থেকে বেরিয়ে যায় কৃষ্ণের আত্মা বলে আলাদা কিছু নেই রাধিকারেরই তার আত্মা এবং এটাকে নিশ্চয় করার জন্য সেখানে বলছেন আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা অস্থি রাধিকা নিশ্চিত পরিমাণে জেনে রাখবে রাধারানী হল তার আত্মা তস্যাদস্য প্রভাবেণ বিরহ অস্মান্ন সংস্পৃশেত সেই রাধারানী চরণের দাসী আমি রাধারানী চরণের সেবা করি আর রাধারানী যেহেতু আত্মা কৃষ্ণের তাহলে রাধারানী যদি কৃষ্ণের আত্মা হয় তা আপনার আমার সঙ্গে কৃষ্ণের কি করে বিরহ হলো আমি তো রাধারানী চরণের সেবা করছি নিত্য দাসী তো বলছেন আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা শ্রী রাধিকা তস্যা দশ্যা প্রভাবেন তস্যা কস্যা রাধারানী তার সেই রাধারানীর দাসত্ব প্রভাবে বিরহ আসমান ন সংস্পৃশেত আমাকে সংস্পর্শ মানে একমত বিন্দুমাত্র আমাকে বিরহ স্পর্শ করে না আমি বালিয়ে যাচ্ছি তোমাদের এত দুঃখ তোমরা বুঝে নাও কেন দুঃখ তোমাদের এইভাবে পরস্পরের কথোপকথন হলো বড় আশ্চর্য কৃষ্ণপত্রীগণ অত্যন্ত আনন্দের সঙ্গে বন্দনা করলেন ধন্যাসী সখী কান্তি নজস্যানৈবাস্তি বিচ্যুত আহা সেই পত্নী ধন্য আমরাও তো পত্নী কৃষ্ণের তুমি ধন্য তোমার সঙ্গে কৃষ্ণের কোনো বিয়োগ নেই আমাদের স্বামী কৃষ্ণ কোথায় চলে গেলেন সের প্রশংসা করছি কৃষ্ণপত্নীগণ শ্রীকৃষ্ণপত্নী হচ্ছু ধন্যাস সখী কান্তে নৈবাস্তে বিচ্যুত যার কান্তর সঙ্গে বিচ্যুত নেই সেই তো প্রেমিকা সেই তো ধন্য প্রেমিক তাকে ফেলে দিয়ে চলে গেল যন্ত্রণায় ছটফট করলো এটা কি আমরা কি ভাগ্যবতী আমার তো ভাগ্য নেই এইভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে এইসব শুনলেন কিন্তু উপায় কি উপায় তো বলে দিলেন সান্লিল্যমণি সান্লিল্যমণি যখন উপায় বলে দিলেন তখন তারা সবাই মিলে বলছেন গোবর্ধন গিরি নিকটে সখিস্থলে তদ্রজ কামহা তত্রতাঙ্কুরবল্লী রূপেণ রূপণ আস্তে স উদ্ধব নুনম কি বললাম ভাষা না বুঝলেও যদি স্পষ্ট বুঝতে পারে তাহলে অনুভব করতে পারো অ্যাটেনশন দিয়ে শুনতে হয় কি বললাম গোবর্ধন গিরি নিকটে সখীস্থলে তদ রজ কাম তত্রতা বল্লী রূপেণ আস্থে স উদ্ধব নুনম নুনম মানে নিশ্চিতমেব উদ্ধবম অস্তি তত্র সেখানেই উদ্ধব আছে জেনে রাখবে কোথায় এই যে বললাম গোবর্ধনের তাহলে সখীস্থল বলে জায়গা বললাম সেখানে উদ্ধবজি কৃষ্ণ এবং গোপিকাগণের চরণধুলি প্রাপ্তির জন্য এখানে গোপনে রয়েছেন কিভাবে কিভাবে রয়েছে আমরা তো দেখছি না সেটা উত্তর চেয়েছেন তত্ত্বতা তত্ত্বতা অর্থাৎ সেখানকার সেখানকার কারকের যে কে কি কিসের দ্বারা কোথায় তো কোথায় কখন কারকের বিভক্তি জানে না তা সংস্কৃতের কি বুঝবে কি বুঝবে না <laughs> হেন বলছেন বলছেন তত্ত্বাঙ্কুর বল্লী রূপেণা আস্তে স নুনম সেইখানে যে গুল্মলতা রূপে এই যে দেখছো এখানে গুল্মলতা ওইটাই উদ্ধব বলে উদ্ধব ওটা বলে হ্যাঁ গুল্মলতা রূপে গাছপালা রূপে ঔষধ রূপে চুপচ লুকিয়ে রয়েছে যারা ধুলুগুলো এলে মাথায় পড়ে নুনম মানে নিশ্চিত মেবে গ্যারেন্টি দিয়ে বলছেন আমি বলছি আমার কথা শোনো তুমি তুমি যাও ওখানে কীর্তন করো দেখবে উদ্ধব বেরিয়ে আসবে তাই নাকি বলে হ্যাঁ তুমি যাও সেখানে গোবর্ধনাদ দূরে বৃন্দারণ্যে সখিস্থলে প্রবৃত্ত কুসুমাম্বোধৌ কৃষ্ণ সংকীর্তন উৎসবাহা সেখানে সব পত্নীগণকে নিয়ে উদ্ধব এই কি বলছে এই পরীক্ষিত মহারাজ এবং এই আমাদের বজ্রাম সব গিয়ে মহা সংকীর্তন শুরু করলেন ওরা বাঁচি না প্রাণী সংকীর্তনই প্রাণ ভগবান এবং ভগবানের নাম অভিন্ন এটা তো আমরা শুনে মুখস্থ করে এসছি কৃষ্ণ এবং কৃষ্ণের নাম আলাদা নয় কলিকালে তো কলিকালে বিশেষ করে যদিও কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের নামের পার্থক্য নেই এটা নিত্যকাল সত্য সত্য সত্যযুগেও সত্য তেতাযুগ সব কালেই সর্বাবস্থায় এই কথাটা সত্য তথাপি এখানে একটা কথা হলো কি কথা না বলছেন কলিকালে হ্যাঁ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার আজকে এখানেই বিশ্রাম দিতে হচ্ছে নাহলে মা বকবে মন্দিরের নিয়ম ভাগজি আজকে এই পর্যন্ত থাক বাঞ্ছা কল্পত রোজ কৃপা সিন্ধু তানং পাবন ভো বৈষ্ণব বৈষ্ণবভ্যো নম নমঃ